السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وصحبه الطيبين والطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ শুভেচ্ছা ইউনিভার্সাল ভিশনের অন্যতম আয়োজন হাদিসের কাহিনী এ অনুষ্ঠানে মানুষ তার জীবনকে সুন্দর করতে যে পাথের প্রয়োজন যে পাথেও ছাড়া জীবনকে সুন্দর করা সম্ভব নয় সে পাথয়ের একটি বড় অংশ হচ্ছে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের হাদিস নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের হাদিসের একটি গুরুত্বপূর্ণ দিক গুরুত্বপূর্ণ অংশ তা হল কাহিনী অতীত জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলিকে রসুল সাল্লাহ আলী হোসাল্লাম নির্ভরযোগ্য সূত্রে আল্লাহর পক্ষ থেকে অবগত হয়ে তার ওম্মাকে তিনি সেগুলি অবগত করেছেন রসুল সাল্লাহ আলহ্লাম আমাদেরকে সেগুলি শিক্ষা দিয়েছেন যেন আমরা সেগুলি থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনটিকে সুন্দর করতে পারি আদর্শ জীবন করতে পারি আদর্শ ব্যক্তির মাধ্যমে আদর্শ পরিবার করতে পারি আদর্শ পরিবারের মধ্য দিয়ে আদর্শ সমাজ আর আদর্শ সমাজ দিয়ে আদর্শ দেশ আদর্শ দেশ দিয়ে আদর্শ বিশ্ব যেন গড়া সম্ভব হয় সেই পাথেও আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লাম আমাদেরকে দিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সামনে সহিহুল বুখারির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আকর্ষণীয় একটি কাহিনী হাদিসের কাহিনী তুলে ধরব যে কাহিনীটি আবুল আম্বিয়া মুসলিম জাতির দিনী পিতা ইব্রাহিম আলী হিসালাতাম এবং তার সহধর্মিনী হাজেরা এবং তার কলিজার টুকরা শিশু সন্তান ইসমাইল আলী হিসালামকে কেন্দ্র করেই রাসুল সাল্লাহ আলী সাল্লাম এ কাহিনী আমাদেরকে জানিয়েছেন ইব্রাহিম আলী হিসালাতাম আল্লাহ সুবাহানুভার একজন অত্যন্ত প্রিয় ব্যক্তি ছিলেন যাকে আল্লাহ সুবাহানুভালা নবুয়ের সালত ও আসমানি গ্রন্থ সহিফা পুস্তিকা অনেক কিছু দান করেছেন শুধু তাই নয় বরং আল্লাহ সুবাহানুভালা তাকে আবুল আম্বিয়া নবীদের শুধু নবী নয় নবীদের বাবা হিসাবেও তাকে মর্যাদা দান করেছেন কারণ ইব্রাহিম আলাই সালাতাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম পর্যন্ত যত নবী রাসুল এসেছেন সকলেই ইব্রাহিম আলী ইসাল্লামের বংশধর থেকে এসেছেন ইব্রাহিম আলী ইসাল্লামের বংশ মূলত তার থেকে দুটি ধারায় বিস্তৃত হয়েছে একটি হলো বড় ছেলে ইসমাইল আলী ইসাল্লাম অপরটি দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিসালাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লাম শুধু তিনি একাই ইসমাইল আলহিসাল্লামের বংশধর থেকে আর অপরদিকে যতজন ঈসা আলহিসাল্লাম মুসা আলহিসাল্লাম দাউদ আলহিসাল্লাম সুলাইমান আলহিসাল্লাম ইয়াকুব আলহিসাল্লাম ইউসুফ আলহিসাল্লাম আরও যারা রয়েছেন সকল তারা সকলেই ইসহাক আলহিসাম এর বংশধর থেকে ইব্রাহিম আলহিসালাম দীর্ঘ জীবন অতিবাহিত করলেন বয়স অনেক হয়ে গেছে শত বছর পার হয়ে গেছে কিন্তু এখনো দাম্পত্য জীবনের সফলতা তিনি লাভ করতে পারেননি দাম্পত্য জীবনের সফলতা হল সন্তান পাওয়া দীর্ঘ বছর জীবন অতিবাহিত করলেন শত বছর পার হয়েও এখনো তিনি কোনো সন্তান লাভ করেননি কিন্তু তার মনে বড় আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে তিনি সন্তান চান আল্লাহ সুবহান শেষ বয়সের দিকে সুসংবাদ জানালেন ফবাসার না হবি গোলামিন হালিম আমি ইব্রাহিমের আবেদনের আলোকে তার চাওয়া পাওয়া অনুযায়ী আমি তাকে সুসংবাদ দিলাম এক ধৈর্যশীল সুসন্তানের সুসংবাদ দিলাম সেই ধৈর্যশীল সুসন্তান তিনি হচ্ছেন ইসমাইল আলী হিসালাতাম প্রিয় দর্শক শ্রোতা জীবনের শেষ বয়সের দিকে অত্যন্ত স্নেহের কলিজার টুকরা হিসাবে ইসমাইল আলহ সালাতামকে পেলেন কিন্তু ইসমাইল আলহ সালাতামকে পেয়েই তিনি যে তাকে নিয়ে একটু আনন্দে একই পরিবারে বসবাস করবেন এমন সুযোগটি তার হল না আল্লা সুবাহান নির্দেশ ইসমাইল এবং তার মাকে সেই নির্জন এলাকায় যেখানে কোনো মানুষের বসবাস নেই কোনো জীব জানোয়ারের বসবাস নেই কোনো চাষাবাদ নেই এমন নির্জন মরুভূমি এলাকায় সেখানে তাকে রেখে আসতে হবে আল্লাহর নির্দেশ কেন আল্লাহর এই নির্দেশ আল্লাহ আসুহান হওয়া তালা যাকে যত বেশি প্রিয় মনে করেন তাকে তত বেশি পরীক্ষা করে আরো যাচাই করে নিতে চান আল্লাহ সুবাহ ইব্রাহিম আলাইসালাতুসাল্লামকে সন্তান না দিয়ে পরীক্ষা করলেন জীবনের শেষ মুহূর্তে শেষ বয়সে বৃদ্ধ বয়সে তাকে সন্তান দান করলেন কিন্তু এই সন্তান নিয়ে আরাম আয়েসে তিনি পরিবারে জীবনযাপন করবেন এই সুযোগটিও আল্লাহ সুবাহানা তাকে দিলেন না আবার নির্দেশ জারি করলেন সেই সন্তান ইসমাইল আলী ইসালাম এবং তার মাকে সেই নির্জন মরুভূমিতে তাকে বসবাসের জন্য রেখে আসতে হবে আল্লাহর নির্দেশ আল্লাহর প্রিয় বান্দা কখনো অমান্য করতে পারেন না আল্লাহ সুবাহানা হুয়া তাল্লার নির্দেশে ইব্রাহিম আলি হিসালাতাম ইসমাইল আলি ইসালাম এবং তার মা হাজেরাকে সেই মক্কার নির্জন মরুভূমিতে সেখানে গিয়ে রেখে আসলেন সাথে কি রাখলেন কিছুই সাথে নেই শুধুমাত্র একটি থলিতে কয়েকটি খেজুর আর একটি পান পাত্রে সামান্য কিছু পান করার পানি এই অতি সামান্য খাদ্য দিয়েই তাদেরকে সেই নির্জন মরুভূমিতে তিনি রেখে আসলেন আসলে বিষয়টি ভাবতে অবাক লাগে যে নির্জন মরুভূমি কোনো দোকানপাট নেই যে কিছু ইচ্ছা হলে কিনে নিয়ে এসে খাবে সেই সুযোগও নেই দোকানপাট না হলেও কোনো মানুষের কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা নিয়ে খাবে সেই সুযোগটুকুও নেই কারণ এমন একটি জায়গা যেখানে কেউ বসবাস করে না কেউ চলাচল করে না সুপ্রিয় দর্শক শ্রোতা এমন কঠিন জায়গায় তাদেরকে রেখে আসলেন এক আল্লাহ সুবাহানুভাতালের নির্দেশে আল্লাহকে খুশি করার জন্যই ইব্রাহিম আলাই সালাম যখন তার সহধর্মণী হাজেরাকে এবং কলিজার টুকরা ইসমাইলকে রেখে ফিরছেন সেই মুহূর্তে হাজারা জিজ্ঞাসা করলেন হে ইব্রাহিম সালাম আপনি আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন কেন এই নির্জন মরুভূমিতে একাকি আমাদেরকে ফেলে যাচ্ছেন ইব্রাহিম আলিহিসাল্লাম যেন কিছু জবাব দেওয়ার মতো পাচ্ছেন না কি জবাব দিবেন কোনো জবাব নেই কারণ তার প্রতি বিদ্বেষী হয়ে তাকে অপছন্দ করে তাকে শাস্তি দেওয়ার জন্য রেখে যাচ্ছেন বিষয়টি তো এমন নয় বিষয়টি মহান আল্লাহ সুবাহর নির্দেশ যে নির্দেশকে অপেক্ষা করার কোন সুযোগ নেই হাজেরা জিজ্ঞাসা করলেন আপনি কি আমাদেরকে আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলী হিসালাতাম মুখ খুলে কিছু বলতে পারছেন না তিনি বললেন হ্যাঁ আল্লাহর নির্দেশেই আমি রেখে যাচ্ছি হাজেরা আল্লাহর প্রতি কত বিশ্বাসী ছিলেন কত আল্লাহর প্রতি বিশ্বাসী আস্থাশীল ছিলেন তিনি সাথে সাথে বলে ফেললেন যদি আপনি আল্লাহর নির্দেশে নিয়ে রেখে যান আমাদেরকে তাহলে আমরা বিশ্বাস করি আল্লাহ সুবাহানুভালা আমাদেরকে কখনো বিপদগ্রস্ত করবেন না আল্লাহ সুবাহানুভালা আমাদেরকে এই নির্জন মরুভূমিতে যত ধরনের সহযোগিতার প্রয়োজন তিনি আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ এই আত্মবিশ্বাস তার রয়েছে ইব্রাহিম আলাই সালাতাম দিলেন মাত্র কয়েকটি খেজুর আর সামান্য কিছু পানি যা দু একবার পান করলেই শেষ হয়ে যায় হাজেরা আল্লাহর প্রতি আস্থা রেখে আল্লাহর প্রতি আত্মবিশ্বাস রেখে সে সিদ্ধান্তকে তিনি মেনে নিলেন তিনি কলিজার টুকরা শিশু সন্তান কোলের সন্তান তাকে নিয়ে সেখানে অবস্থান করলেন দু একদিন যেতেই পানি শেষ হয়ে গেল ব্যবহারের পানি তো দূরের কথা পিপাসা মেটানোর জন্য পানি নেই মা যদি পানি না পায় তাহলে মায়ের দুধ কিভাবে সন্তান পাবে মা পানি শূন্য সন্তানের অবস্থাও হয়ে গেল যেন দুধ শূন্য কঠিন পরিস্থিতি মা চতুর্দিকে তাকাচ্ছেন কোথাও কি কোনো পানি পাওয়া যায় এভাবে খোঁজাখুঁজি শুরু করলেন পার্শ্বেই দুটি ছোট্ট পাহাড় একটির নাম সাফা আরেকটির নাম মারোয়া হাজেরা তিনি সাফা পাহাড়ে গিয়ে উঠলেন সেই পাহাড় থেকে আরো উঁচু হয়ে দেখার চেষ্টা করলেন আশপাশে কোনো জলাশয় আছে কি না কোনো পানির জায়গা আছে কি না যেখানে পানি পাওয়া যাবে সেই পাহাড়ের উঁচু জায়গায় উঠে তাকালেন চতুর্দিকে নেই কোনো পানি নেই নেমে আসলেন ধৈর্য ধরছে না পানির প্রয়োজন আবার আরেক পাহাড় মারোয়াতে গিয়ে উঠলেন সেই পাহাড়ের উঁচু জায়গায় উঠে আবার তাকালেন চতুর্দিকে কোথাও কোনো পানি পাওয়া যায় কিনা পেলেন না কিন্তু নিজেকেও ধৈর্য ধারণ করতে পারছেন না একবার দুবার করে সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ছোটাছুটি করলেন সাতবার ছোটাছুটি করলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকেও যারা আমরা হজ এবং ওমরা পালনের উদ্দেশ্যে যাই কাবার পার্শ্বে সেই দুটি পাহাড় আজকে পাহাড় হিসাবে তেমন নেই প্রায় সমতল হয়ে গেছে তবে সাফা কিছু পাথর দেখা যায় মারোয়াতেও কিছু দু একটি পাথর দেখা যায় নিদর্শন স্বরূপ রাখা হয়েছে কিন্তু বেশিরভাগই সমতল হয়ে গেছে যারা আজকে হজ এবং উমরায় যাই আমরা হজ উমরার একটি অন্যতম কাজ হলো সাফা ও মারোয়ায় সাই করা সাত চক্কর সেই সাই করা এ কাজটি মূলত শুরু হয়েছে তিনি যে পানির সন্ধানে ছোটাছুটি করেছিলেন আল্লা সুবহান হুয়া তালা সেই দৃশ্যকে সেই ইতিহাসকে ধরে রেখেছেন সেই বিষয়টি নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম আল্লাহর নির্দেশে তিনিও হজ ও উমরার সময় সাফা এবং মারোয়াতে ছোটাছুটি করেছেন সাই করেছেন আজও কেয়ামত পর্যন্ত প্রতিটি মুসলিমকে হজ উমরা পালন করতে হলে সাফা এবং মারোয়ায় সাই করা একটি অপরিহার্য কাজ হজর আলিহালাম সাফা মারোয়া একবার দুইবার নয় সাতবার ছুটাছুটি করলেন চতুর্দিকে তাকালেন কোথাও কোনো পানির সন্ধান পাওয়া গেল না তিনি ফিরে আসলেন ফিরে এসেই আল্লাহ সুবহানা হুয়া আলা অসম্ভব বিষয়কে সম্ভব করে দিতে পারেন যেখানে শিশু সন্তান ইসমাইলকে রেখে গেছেন সেই ইসমাইল তার রেখে যাওয়া জায়গায় হাজেরা এসে দেখলেন যে সেখান থেকে অটোমেটিকভাবে নিচ থেকে ঝর্নার মতো পানি বের হওয়া শুরু হয়েছে সুবহান আল্লাহ আল্লাহ সুবহান সেই কঠিন বিপদে মানুষকে কিভাবে তিনি সাহায্য করেন তার জ্বলন্ত প্রমাণ সুস্পষ্ট প্রমাণ রেজিকের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহান হুয়া তালা জীবিকা নির্বাহের কোনোই সুযোগ নেই এমন পরিবেশে সবচেয়ে সুন্দরভাবে আল্লাহ সুবাহানা জীবিকা দান করতে পারেন এ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবাহানা হাত আমাদেরকে সে বিশ্বাসই রাখা উচিত এজন্য অন্য এক হাদিসেও আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লাম বলেন মানুষেরা যদি আল্লাহ সুবহানা হাত আলার উপর পূর্ণ নির্ভরশীল হতো বর্ষাশীল হতো আস্থাশীল হতো তাহলে ওই পাখি পাখিগুলি যেমন সকালবেলা তার বাসা থেকে বের হয় খালি পেটে বের হয় আগের দিনের কোনো পরিকল্পনা ছিল না কোনো প্রস্তুত করা খাওয়া ছিল না আল্লা সুবহান আলাকে রেজেকের মালিক মনে করেই সকালবেলা খালি পেটে যখন পাখিরা বের হয় বাসা থেকে সন্ধ্যাবেলা ভরা পেটে তারা আবার বাসায় ফিরে আল্লাহ সুবাহান তালার প্রতি যদি মানুষেরা এভাবে আস্থাশীল হতো আল্লাহ রেজিকদাতা বলে আল্লাহর উপর নির্ভর ভরসা থাকত তাহলে আল্লাহ সুবহান তালা সেই ক্ষুধার্থ পাখিদেরকে এভাবে ক্ষুধা মেটানোর ব্যবস্থা করেন আমাদেরও সে ধরনের করতেন কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয় আমরা এমন দুর্বল হয়ে গেছি আল্লাহর প্রতি যেন আমরা আল্লাহ রেজিকের মালিক বলে এ আস্থায় হারিয়ে ফেলেছি যার কারণে আমাদের অবস্থাটা এই পর্যায়ে পৌঁছে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা হাদার আলাইহাসালাম ছোটাছুটি করে ঘুরে আসলেন দেখলেন ছোট্ট কলিজার টুকরা কোলের বাচ্চা ইসমাইল তার পায়ের কাছেই আল্লা সুবহান হুয়া তালা পানির ব্যবস্থা করে দিয়েছেন সেই পানিকে তিনি ভালোভাবে আবদ্ধ করে রাখার চেষ্টা করলেন এজন্য বলা হয় যে হাজরা আলাইহালাম যদি এই পানিটিকে আবদ্ধ করে না রাখতেন তাহলে সেখানে বড় ধরনের একটি ঝর্ণা তৈরি হয়ে যেত এবং সেটি আজও থাকতো